আবু হুরাইরা হ্রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যখন আল্লাহ তালা কুরআনে এই আয়াতটি নাজিল করলেন অর্থাৎ আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন সুরা সুয়ারা আয়াত নম্বর দুশো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ালেন এবং বললেন হে কুরায় সম্প্রদায় কিংবা অনুরূপ শব্দ বললেন তোমরা আত্মরক্ষা করো আল্লাহ রাজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না হে বনু আব্দ মানাফ আল্লাহ রাজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না হে আব্বাস ইবনু আব্দুল মুতালিব আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না হে সাফিয়াহ আল্লাহ রসুলের ফুপু আল্লাহ রাজাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না হে ফাতিমাহ তো মুহাম্মদ আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও আল্লাহর রাজাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না আসবাক রহমতুল্লা আলহি ইবনু ওহাব রহমতুল্লা আলহি আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন থেকে হাদিস বর্ণনায় আবুল ইয়ামান রহমতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন